কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে কলকাতাকে লন্ডন বানাতে তো সবাই উঠে পড়ে লেগেছে আজকাল কিন্তু ইংরেজ আমলে কলকাতা সত্যি প্রাচ্যের লন্ডন ছিল the second city of the empire এবার ইংরেজদের রাজধানীতে যা মনিউমেন্ট থাকবে সবই কোনো না কোনো ইংরেজের স্মৃতি রক্ষার্থেই হবে এটাই তো স্বাভাবিক এবার যদি আমি আপনাকে বলি যে কলকাতার সব থেকে ওয়েল নোন একটি মনিউমেন্ট আসলে একজন আমেরিকানের জন্য তৈরি তাহলে আপনি কি বলবেন অবাক হবেন একটু রিমাইন্ড করে গল্পটা শুরু করি তাহলে পলাশির যুদ্ধের পরের বছর মানে সেভেন্টিন জায়গাটা আমেরিকার ম্যাসাচুসেটস রাজ্যের বস্টন শহর ক্যাথরিন টাইলা এবং তার বর ডেভিডের ছেলের জন্ম হল on the twelve of February ছেলের খুব অল্প বয়সেই বাবা মারা গেলেন এবং সাত বছর পরেই শুরু হয়ে গেল দি আমেরিকান রেভলিউশন আমেরিকাও তো আমাদের মতোই ব্রিটিশ কলোনি তো তারা পুরো দমে যুদ্ধ শুরু করলো ইংরেজদের বিরুদ্ধে এবার ক্যাথরিনের ফ্যামিলি আবার লয়ালিস্ট মানে প্রো ব্রিটিশ কাজেই তাদের দেশ ছেড়ে পালাতে হলো প্রথমে ক্যানাডা তারপর লন্ডন লন্ডনে ক্যাথরিনের ছেলে যার নাম তার বাবার মতোই ডেভিড আর্মি জয়েন করলেন এবং ইন সেভেন্টিন মানে যে বছর রাইটার্স বিল্ডিং তৈরি হয় সেই বছর তিনি আসেন ইন্ডিয়া এখানে এসে তার প্রমোশন কিন্তু রেকর্ড ভাঙা সেভেন্টিন সেভেন্টি এইটে লেফটেন্যান্ট তারপর লেফটেন্যান্ট কর্নেল তারপর কর্নেল তারপর মেজর জেনারেল এবং ফাইনালি আঠেরোশো পনেরো বেরোতে নাইটহুড মানে একেবারে হপ স্কিপ অ্যান্ড জাম্প কিন্তু ডেভিডের পরিচিতি তৈরি হলো অন্য কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবাই তখন ভারতবর্ষকে লুট করতে ব্যস্ত ডেভিডের কিন্তু সেদিকে কোনো ইন্টারেস্ট নেই ডেভিড চান ভারতের একজন রাজার মতো লাইফস্টাইল কোম্পানি তাকে দিল্লির রেসিডেন্ট করে দিয়েছে মোগল সম্রাট তাকে টাইটেল দিয়েছেন নাসিরুদ্দৌলা তো তিনি আমাদের রাজাদের মতো একটি হ্যারেম রাখবেন ঠিক করলেন এবং জোগাড় করলেন একটা নয় দুটো নয় তিনটে নয় তেরোটা বউ প্রত্যেকটি বউয়ের জন্য একটি আলাদা হাতি কিন্তু সব থেকে বড় আর সুসজ্জিত হাতি তার নিজে চোদ্দটি হাতির এই প্রসেশন রোজ বিকেলে বেরোতো দিল্লির লাল কেল্লার পাশ দিয়ে কুর্তা পাজামা পরে মাথায় পাগড়ি চাপিয়ে গায়ে আতর মেখে ডেভিড জ্বললেন বৌদের সঙ্গে হাওয়া খেতে এদিকে তিনি যে কর্মঠ নন তা কিন্তু নয় একের পর এক যুদ্ধ জিতেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য দারুণ স্ট্র্যাটেজিস্ট তুখর লোক কিন্তু ব্রিটিশরা যখন তাকে জিজ্ঞেস করে দাদা দেশে ফিরবেন কবে তিনি স্পষ্ট বলে দেন তার ইংল্যান্ডে ফেরার কোনো ইচ্ছেই নেই where else could I live like a king তো এমন একজন মানুষের জন্য যে মনুমেন্ট তৈরি করেছিল ইংরেজরা ইন এইটিন টোয়েন্টি এইট সেটাও তারই মতো হাফ ইংরেজ হাফ ইন্ডিয়ান মনুমেন্টটা চিনতে পারছেন না ও দেখেছেন তো ডেভিডের পুরো নামটাই আপনাকে বলা হয়নি তার পুরো নাম স্যার ডেভিড অক্টালোনি এবং অক্টালোনি মনুমেন্ট আজকের কলকাতার শহীদ মিনার কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Dwip